بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا বলুন আমার প্রতি ওহি নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি সৎ পথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا এবং আরো বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত তারা ধারণা করত যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না আমরা আকাশ পর্যবেক্ষণ করছি অতপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ডকে ওত পেতে থাকতে দেখবে আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভিষ্ট না তাদের পালন কর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন আমাদের কেউ কেউ সৎ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 আজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবহ হয় তারা সৎ পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা তো জাহান নামের ইন্ধন আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সত্য পথে কায়েম থাকত তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে উদীয়মান আজাবে পরিচালিত করবেন وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا এবং এই ওহিও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো বলুন আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই বলুন আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের অগ্নি সেখানে তারা চিরকাল থাকবে এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম বলুন আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয়